তলহা ইবনু উবায়দুল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক লোক রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এসে তাকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগল তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন দিনে রাতে পাঁচ অক্ত সালাত সে বলল আমার উপর আরও কিছু ওয়াজিব আছে তিনি বললেন না নেই তবে নফল হিসেবে পড়তে পারো অতপর রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আর রমজান মাসের সিয়াম সে জিজ্ঞেস করল আমার উপর এছাড়া আরও কিছু ওয়াজিব আছে তিনি বললেন না নেই তবে নফল হিসাবে পালন করতে পারো অতপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে জাকাতের কথা বললেন সে জানতে চাইল আমার উপর এছাড়া আরও কিছু অজীব আছে তিনি বললেন না নেই তবে নফল হিসেবে করতে পারো অতপর সে ব্যক্তিটি এই বলে প্রস্থান করল আল্লাহর কসম আমি এতে কোনো কম বেশি করব না রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সত্য বলে থাকলে সে সফল হয়ে গেল